আজকেও আলোচনা করছি শিশুদেরকে ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে গঠন করতে হলে তাদের মাঝে চারিত্রিক উৎকর্ষ সাধন করতে হবে এই চারিত্রিক উৎকর্ষ সাধনের ক্ষেত্রে আমরা কি কি করব সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম বিশেষত আমরা বলেছি যে শিশুদের চারিত্রিক উৎকর্ষ সাধন করতে হলে তাদের মাঝে আদব বা শিষ্টাচারের নৈতিকতা শিষ্টাচারের যে চারিত্র চরিত্র তাদের মধ্যে তৈরি করতে হবে তো শিষ্টাচারের চরিত্র তাদের মাঝে তৈরি করার জন্য আমরা এখানে আট নয়টি উপাদানের কথা আমরা বলেছি প্রথমত আমরা বলেছি গত পর্বে আমরা যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম তা হচ্ছে যে তাদেরকে বড়দের কাছে যাওয়ার ক্ষেত্রে বা অন্যের কাছে যাওয়ার ক্ষেত্রে অনুমতি প্রদর্শ অনুমতি প্রার্থনা করার এই যে সংস্কৃতি এই যে কালচার এটি তাদেরকে শেখানো যে তারা যখন তখনই অন্যের কাছে ঢুকে পড়বেন ইভেন তাদের পিতামাতার কাছেও তাদেরকে ঢুকতে হলে বিশেষ করে দিনে এবং রাতে তিনটি এমন গুরুত্বপূর্ণ সময় আছে যেই গুরুত্বপূর্ণ সময়ে পিতামাতা হতে পারে যে তারা একটু একটু সাধারণ অবস্থায় থাকে তাদের জামা কাপড় বা ড্রেস ইত্যাদি সেই অবস্থা তাদের গায়ে নাও থাকতে পারে কারণ এই তিনটি অবস্থা একটি হচ্ছে ফজরের আগে আরেকটি হচ্ছে জোহরের পর যখন তারা ঘুমাবে এবং আরেকটি হচ্ছে এশার পরে যখন তারা ঘুমাতে যাবে এই সময়ে তাদের কাছে অনুমতি নিয়ে তাদের কাছে যেতে হবে বলে আল্লাহ সুবাহানুয়াতালা নির্দেশ দিয়েছেন এখানে কিন্তু তাদের কথা বলা হয়েছে যারা এখনও প্রাপ্তবয়সে পৌঁছেনি তাহলে প্রাপ্তবয়সে যারা পৌঁছেছে তাদেরকে তো অনুমতি নিয়ে আরও বেশি বাধ্যতামূলক এই হচ্ছে কোরআনের ফিলসফি এই হচ্ছে কোরআনের দর্শন এই হচ্ছে ইসলামের সৌন্দর্য তো আমরা এটি বলে রাসুল্লাহ সাল আলী আসলামে কিন্তু তিনি আল্লাহ সুবহানুয়া তালার শ্রেষ্ঠ সৃষ্টি তিনি এই উম্মার তিনি নবী তিনি সারা পৃথিবীর সকলের জন্য আল্লাহ সুবহান ওয়াতালা তাকে নবী হিসেবে রাসুল হিসেবে পাঠিয়েছেন তাকে রাহমত হিসেবে পাঠিয়েছেন সমগ্র বিশ্বের রাহমত হিসেবে তাকে আল্লাহ তালা পাঠিয়েছেন সেই রাসুল্লাহ সাল আলী আসসালামও কারো কাছে ঢুকার আগে যাওয়ার আগে তিনি অনুমতি প্রার্থনা করতেন অনুমতি তিনি চাইতেন এখানে আমরা একটি হাদিস উল্লেখ করছি যেটি ইমাম আহমেদ ইবিন হাম্বল আবু দাউদ তারা প্রত্যেকে আব্দুল ইবনে বুস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহাম ইদা আতাবান যখন কারো বাসায় তিনি আসতেন দরজায় আসতেন ইউরুইদি ইয়াস্তা তখন তিনি সেখানে অনুমতি প্রার্থনা করতেন সেখানে ঢোকার পূর্বে তিনি অনুমতি প্রার্থনা করতেন যা ইয়ামিনান ও শিমালান তিনি এই দিকে ডান দিকে বাম দিকে ঘুরে তিনি অনুমতি প্রার্থনা করতেন তিনি সামনের দিকে ফিরে অনুমতি প্রার্থনা করতেন এভাবে তিনবার ফাইন উদিন আলাহু যদি তাকে অনুমতি দেয়া হতো তাহলে তিনি ঢুকতেন ওয়া ইল্লা ইন সরাফা অথবা তিনি বের হয়ে চলে আসতেন তিনি ফিরে চলে আসতেন এটা যে আল্লাহ রাসুলের জন্য হয় তাহলে কেন আমরা অনুমতি প্রার্থনা করছি না আমাদেরকে কোথাও যাওয়ার আগে কোনো ঘরে ঢোকার আগে আমাদেরকে কমপক্ষে তিনবার এভাবে অনুমতি প্রার্থনা করা দরকার রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদেরকেও তিনি এই অনুপম আদর্শটি তিনি তাদেরকে দেখিয়েছেন অনুমতি প্রার্থনা করে আদর্শ তিনি তাদেরকে দেখিয়েছেন কারণ আজকে আপনি যাদেরকে শিশু মনে করছেন তারা কিন্তু ভবিষ্যতে তারা সমাজের দায়িত্ব তারা নেবে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্বে তারা পরিণত হবে অর্থাৎ তাদেরকেও ইসলামিক ব্যক্তিত্ব এইভাবে তাদেরকে শেখানো দরকার আমি এবং বখারি এবং মুসলিমকে দেখি যে তারা সাহালেবনে সাদ রদি আল্লাহ তালা থেকে বর্ণনা করেছেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামা উতিয়া বিশরাবিন ফেশরিবাবিন রাসুলামের কাছে একবার একটু পানীয় নিয়ে আসা হলো দুধ অথবা এরকম কিছু বা মধু বা এমন কিছু নিয়ে আসা হলো রাসুল আসলাম সেটি খেলেন খাওয়ার পরে তার ডান পাশে ছিল একজন বালক শিশু এবং বাম পাশে ছিল কয়েকজন বৃদ্ধ যারা বয়স্ক বয়স যারা পৌর বয়সের এরকম কয়েকজন ছিল রসুলাম তখন ডান পাশে থাকা শিশুকে লক্ষ্য করে বললেন আতাদানুলি আন আউতিয়াহা উলাই তুমি কি আমাকে অনুমতি দেবে তোমার আগে আমি বাম পাশে অবস্থিত এই সকল বয়স্কদেরকে প্রদান করি রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম ডান পাশের তাকে কেন জিজ্ঞেস করলেন কারণ আমরা জানি যে তিনিই বলেছেন ডান দিক থেকে সবকিছু শুরু করতে হয় অতএব তিনি যেহেতু বলেছেন অতএব তিনি তো তার ব্যত্যয় করতে পারেননি দু নম্বর হচ্ছে তিনি জানতেন যে শিশুর অধিকার রয়েছে অতএব শিশুকে তার অধিকার থেকে বঞ্চিত করা যায় না তিনি জানতেন যে বয়স্কদেরকে সম্মান প্রদর্শন করতে হয় জন্যে শিশুকে তিনি অনুমতি চাচ্ছেন শিশুদেরকে বয়স্ককে বয়স্কদেরকে আগে দেওয়ার জন্যে রাসুল্লাহ সাল্লাম একই সাথে অনেকগুলো বিষয় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু এই শিশু তিনি এতটা বুদ্ধিমান ছিলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আল্লাহর কসম লাউসিরবিনকে আহাদান আপনার ক্ষেত্রে আপনার থেকে পাওয়া এই সামান্য তাবারক এই বরকত এর ক্ষেত্রে আমি অন্য কাউকে প্রাধান্য দেব না আমি সেটি চাই এটি এই শিশুর বুদ্ধিমত্তার বিষয় এটি কিন্তু অন্যকে অসম্মানিত করছে তা কিন্তু নয় কারণ সে জানে আল্লাহ রসুল থেকে কিছু পাওয়া এটি অতি বরকতের বিষয় এটি অতি সম্মানের বিষয় অথবা এই সম্মান এই বরকত থেকে সে তার নিজকে বঞ্চিত করতে চায় না রাসুল ইসলাম তখন তাকে আগে প্রদান করলেন এবং অন্যদেরকে প্রদান করলেন এই জায়গায় আমরা দেখি যে কিভাবে আল্লাহ রসুল অনুমতি প্রার্থনা করে শিশুদেরকে জানিয়ে দিলেন যে কোনো কাজের আগে অন্যের অধিকার যদি এর প্রশ্ন থাকে তাহলে সেখানে আগে তার অনুমতি নিয়ে নিতে হয় আমরা দেখি যে রাসুল ইসলাম শিশুদেরকে খাদ্যের ক্ষেত্রে খাদ্য গ্রহণ পানীয় গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে তারা কি শিষ্টাচার আদব মেনটেন করবে সেটিও তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন ইমাম বোখারি মুসলিম ইমাম মালিক আবু তাউদ তেরমেজি প্রত্যেকে ওমর এবনে আবি সালাম রাদি আল্লাহ তালা থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন কিন্তু গোলামান ফি হিজরি রাসুল্লাহাম ইসলামের কোলে আমি একজন শিশু হিসেবে বসা ছিলাম ফাকানাত ইয়াদি তাতুইশুফি সহফা যে আমি তার কাছে বসে খাচ্ছিলাম কিন্তু আমার হাতগুলো যে প্লেটের চারিদিকে এভাবে ঘুরছিল ঘুরছিল ফাকাল আলী রাসুল্লাহ তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন উমর এমনি আবি সাল্লামাকে লক্ষ্য করে বললেন ইয়া গোলাম হে শিশু হে বৎস ইদা আকাসামিল্লাহা তাহলে তুমি আল্লাহর নাম প্রথমে বিসমিল্লা বলে খাওয়া শুরু করো ওকুল বিয়ামিনিক তোমার ডান হাত দিয়ে খাও ওকুল মিম্মা ইয়ালিক তোমার সামনে থেকে খাও ফাবা জাল তমাতি বাদ তখন তিনি বলেন অমর ইবনে আবি সালাম আলী আল্লাহ বলেন এরপর থেকে আমি যতদিন বেঁচেছিলাম আমার খাবারের ব্যাপারে এই আদব শিষ্টাচারই আমি মেনটেন করেছি এর ব্যত্যয় আমি কখনোই করিনি রাসুল্লাহ সুসলাম তাদেরকে জানিয়ে দিলেন শিশুদেরকে তিনি মনে করেননি এত শিশু অতএব সে ভুল করতেই পারে তিনি এটি বুঝেছেন সে ভুল করতে পারে কিন্তু তিনি একটু তিনি দ্বিধাদ্বন্দ্ব করেন তিনি একটুও তিনি তিনি পিছপা হননি তাকে শিক্ষা প্রদান করতে অতএব আমাদেরও দায়িত্ব হচ্ছে শিশুদেরকে এভাবে শিখিয়ে দেয় হাতে কলমে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এর কাছে যদি কখনো কোনো শিশু আসতো তিনি খাদ্যের অত আপনার কাছে যদি কখনো কোনো শিশু আসে আপনি খাচ্ছেন তখন আপনার দায়িত্ব কি তারপরে রহমুল্লাহ ইবনে হজরত ইসহাক ইবনে ইয়াহিয়া ইবনে তলহা থেকে বর্ণনা করছেন যে কুন্তুমা ঈসা ইবনে তলহা ফিল মসজিদ আমি ঈসা ইবনে তলহার সাথে মসজিদে ছিলাম ফাদাখালা সাইব ইবনু ইয়াজিদ সাইদ ইবনে ইয়াজিদ আসলেন ফাবা আসানি ইলাইহি তিনি তখন আমাকে তার কাছে পাঠালেন এধাব ইলাহাদ আলিকা শেখ ওই যে বৃদ্ধ লোক তার কাছে যাও ফাকুল্লাহ তাকে বলো ইয়াকুলাকে আম্মি ইবনে তলহা আমার আমার চাচা ইবনে তলহা আপনাকে এই কথা বলছেন হাল রাইতা রাসুল আল্লাহ সাল্লাম আপনি কি রাসুলকে কখনো দেখেছেন ফাজাহাবতা ইলেহি আর তখন তিনি বলেন আমি তারপর তার কাছে গেলাম তো আমি তাকে বললাম হাল রাইতা আল্লাহ আপনি কি আল্লাহ রাসুলকে দেখেছেন সাল্লাহ আলাইসলাম ফাকল নাম তখন আসা ইবিন ইয়াজিদ রদি আল্লাহ তালন তিনি বলছেন যে হ্যাঁ আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামকে দেখেছি ও দেখাল তো আলেহি আমি তার কাছে প্রবেশ করেছিলাম ও আনা আনা ওয়া মাতুন মাই আমি এবং আমার সাথে একজন বালিকা ছিল আমরা দুজন রাসুল্লাহ সাল্লামের সাথে কাছে গেলাম হু ইয়াকুলু তামারন ফি আইন আমরা দেখছিলাম যে তিনি খেজুর খাচ্ছিলেন মা আহু না সুমিন আসহাবিহি তার সাথে একদল সাহাবাই কারাম ছিলেন ফাঁকা লানা মিন আলিকা কাবদাতন কাবদাতান তখন তিনি ওই যে খেজুরের একটা স্তূপ ছিল সেখান থেকে তিনি এক মুষ্টি আমার জন্য নিয়ে আমাকে দিলেন এক মুষ্টি ওই যে আরেকজন বালিকা আমার সাথে ছিলেন most probably she was her sis sister তার পাশে তার সাথে তার তার বোন ছিলেন যে তাকে তিনি প্রদান করলেন ওয়ামা সাহা আলা রু উসিনা এবং আমাদের দুজনের মাথায় তিনি হাত বুলিয়ে দিলেন রাসুল্লা সাল্লাহ হাসলামের কাছে শিশুরা এসেছে তিনি নিজে বড়দের নিয়ে ব্যস্ত এদের দিকে ভ্রুক্ষেপ করেনি এমন হয়নি তিনি শিশুদের কারা এসেছে তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন হতে পারে তারা আসার আগে তারা অনুমতি চেয়েছে that is a different discussion দু নম্বরে এখানে যে বিষয়টি তিনি কিন্তু বড়দেরকে নিয়ে খাদ্যেই ব্যস্ত থাকেননি তিনি শিশুদের ভেবেছেন যে শিশুদেরকে এখান থেকে কিছু খাবার দেওয়া দরকার তিন নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি শিশুদের সাইকোলজি বুঝতে পেরেছেন তাদের মধ্যে তার প্রভাব তিনি তৈরি করতে চেয়েছেন শিশুদেরকে তিনি খাদ্য কিভাবে খাবে হতে পারে তিনি তাদেরকে সেই শিষ্টাচার তাদেরকে শিক্ষা প্রদান করতে চেয়েছেন রাসুলসলাম শিশুদেরকে তার বরকত থেকে বঞ্চিত করতে চাননি ইভেন তিনি তাদেরকে দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন তাদেরকে তার ভালোবাসা তিনি জানিয়ে দিয়েছেন অসংখ্য শিক্ষা রয়েছে প্রিয় দর্শকের হাদিসটিতে আমরা যদি আমাদের শিশুদেরকে এভাবেই লালন পালন করতে পারি এভাবে যদি তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারি তাহলে তারা ভবিষ্যতে অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিতে তারা পরিণত হবে ইমাম গাজালি রহমুল্লাহ তার এহিয়া উলুমুদ্দিনে তৃতীয় তৃতীয় খণ্ডে তিনি আদাব তোয়াম খাদ্য গ্রহণের শিষ্টাচার এই গ্রন্থে তিনি সেখানে বিস্তারিত আলোচনা করে তিনি বলেছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিশুদেরকে খাদ্যের ক্ষেত্রে খাদ্য গ্রহণের ক্ষেত্রে এই শিষ্টাচারগুলো শিক্ষা দেয়া যে সে শুধুমাত্র তার ডান হাতে খাবে আল্লাহর নাম বলে বিসমিল্লা বলে খাবে তার সামনে থেকেই খাবে এবং সে অন্যের আগে খাবার গ্রহণ করতে যাবে না অন্যের আগে সে দৌড়ে গিয়ে খাবার গ্রহণ করবে না বরং সে কি করবে সে যা খাবে তার দিকে সে তার দৃষ্টি আকর্ষণ করবে অন্য কারো দিকে যারা খাচ্ছে তাদের দিকে এবং অন্যরা যা খাচ্ছে তার দিকে সে তার দৃষ্টি নিক্ষেপ করবে না সে খুব দ্রুত খাবে না সে খাবারগুলো খুব ভালো করে চিবিয়ে খাবে এবং সে খুব একটার পর একটা লোকমা দিয়ে খায় শুধু খেয়েই যাবে দ্রুততার সাথে তা সে করবে না তার হাত এবং তার জামা কাপড়গুলোকে সে নোংরা করবে না তাকে কখন কখন খাবে এই খাওয়ার ব্যাপারে তাকে এবং কে কি খাবে এই ব্যাপারে তাকে শিক্ষা প্রশিক্ষণ প্রদান করতে হবে সে প্রচুর পরিমাণ খাবে না কম খাওয়াকে সে পছন্দ করবে বা সে বন্য প্রাণীর মতো বা প্রাণী প্রাণীর মতো চতুষ্পদ প্রাণীর মতো সে খাবে না এবং সে যখন খাবে তখন অনেক খেতে গিয়ে তার সকল আঙ্গুলগুলো তার যতগুলো আঙ্গুল আছে এগুলোকে একেবারে লেপটিয়ে সে ফেলবে না বরং সে খুবই কম খাবে কম খাবারকে সে পছন্দ করবে এবং যারা কম খায় তাদেরকে সে পছন্দ করবে আর সর্বশেষ হচ্ছে খুবই মোটা অর্থাৎ সাধারণ খাদ্যে সে সন্তুষ্ট থাকবে এই রকম তাকে করতে হবে যে খুবই উন্নত মানের চিকন বা আপনার এই রকম যারা এলিট খাবার বলে আমরা বলি এগুলোতে সে সন্তুষ্ট থাকবে সাধারণ খাবারে নয় এমন যাতে কোনোভাবে না হয় আমরা এই ক্ষেত্রে অষ্টম যে মূলনীতিটি আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুর যে বাহ্যিকতা এই বাহ্যিকতা প্রদর্শনের ক্ষেত্রে নিশ্চয়ই তাকে কিছু শিষ্টাচার মেনটেন করতে যেমন ধরুন আমরা এখানে বলতে চাই যে শিশুর এখানে যেমন তার চুল কেমন হবে তার চুল বলে সে কিভাবে কাটবে তার জামা কাপড়ের রং কেমন হবে সেগুলো নিয়ে সে কীভাবে কখন কোন জামা কাপড় নিয়ে সে বা রাস্তায় বের হবে অনেক সাক্ষাৎ করতে যাবে এইরকম ইত্যকার অনেকগুলো বিষয় আছে যাতে এই ক্ষেত্রেও শিশু কখনো শিষ্টাচার বর্জিত না হয়ে যায় শিষ্টাচারের কোনো কমতি যাতে শিশুর মাঝে আমরা এই সকল ক্ষেত্রেও না দেখি এই ক্ষেত্রে আমরা তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া দরকার যেমন হচ্ছে ধরুন শিশুর চুল কেমন হবে চুলকে সে কিভাবে কাটবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে এখন শিশুরা কেউ সামনে দিয়ে চুল বড় রাখে পেছনে দিয়ে ছোট ছোট রাখে অথবা তার শরীর তার মাথার বিভিন্ন জায়গা থেকে চুল সে একেবারে শেপ করে ফেলে অন্য জায়গায় কিছু চুল থাকে কোথাও একটু বড় থাকে কোথাও একটু ছোট থাকে এবং চুলের বিভিন্ন কালার থাকে এই যে সে করছে এগুলো আর অনেক কারো কারো চুল লম্বা থাকে কেউ একেবারে ন্যাড়া করে থাকে সব সময় কেউ অনেক বড় করে রাখে এই যে চুল রাখার যে বিভিন্ন স্টাইল এই স্টাইলকে রাসুল্লাহ সাল্লামের স্টাইলের সাথে কখনো মেলে আমরা সেই জন্যে এই বিষয়টিতে আমাদেরকে দেখতে হবে ইবনে অমরাদি আল্লাহ তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাম একবার দেখলেন একজন শিশুকে কদ হালাকা বাদ শায়ের রাসিহি যে তার মাথার কিছু চুলের কিছু অংশে শেপ করলো হালক করলো মুন্ডালো আর অতারাকা দেহ বাকি অংশ সে রেখে লাগাল ধরুন মাথার এক অংশের চুল সে মুন্ডালো এবং বাকি অংশটি সেই করলো বাকি অংশটি সে রেখে দিল রসুলাম তখন তাকে নিষেধ করলেন এবং বললেন এ হেলিকু হুকুল্লাহ আও উত্রুকু হুকুল্লাহ হয় তোমার পুরো মাথা তুমি শেপ করো অথবা পুরো মাথাকেই তুমি চুল রেখে দাও অতএব তুমি এক অংশ শেপ করবে এক অংশ রেখে দেবে এক অংশের চুল বড় আর এক অংশের চুল ছোট এক অংশের এই কালার অন্য অংশের ওই কালার এইরকমভাবে তুমি একেবারেই করবে না এটি সহি ইসনাদে ইমাম বখার এবং মুসলিম যে সনদ হাদিস বর্ণনা করেন এই সনদি হাদিসটি এসেছে আবু দাউদের সুনানে এবং সহি হাইনে ইমাম বখার এবং মুসলিম আরেকটি হাদিস বর্ণনা করেছেন ইবনে অমর আদি আল্লাহ তালানহু থেকে সেখানে রাসুল্লাহ সাল আলী আসলাম তাদেরকে আল কাজা থেকে নিষেধ করেছেন এখানে আল কাজা এর অর্থ হচ্ছে আল ইবন কাইম রাহেমুল্লাহ তিনি এই আল কাজা এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে এর মানে হচ্ছে মাথা এক অংশ মুন্ডানো এবং অন্য অংশের চুলকে ছেড়ে দেয় এখানে আল কাজা চার রকমের হতে পারে একটা হচ্ছে যে যে তার মাথার বিভিন্ন অংশের চুলগুলো সে শেভ করলো এবং বাকি অংশের চুলগুলো সে ছেড়ে দিল এখন মেঘের মতো মেঘমালার মতো যেমন মেঘের খণ্ড এখানে একটু এখানে একটু এখানে একটু এরকম সে হয়ে গিয়েছে দু নম্বর হচ্ছে যে সে তার মাথার মদ্যখান মুন্ডান মুন্ডালো এবং বাকি তার চারিদিকে মাথাটি সে ছেড়ে দিল টাক মাথার লোকেরা যেরকম এরকম সে করলো এটা খ্রিস্টানরা এরকম এক ধরনের কাজ করে থাকে তিন নম্বর হচ্ছে যে সে তার তার মাথার দুই পাশকে সে মুন্ডালো মধ্যখানের চুলগুলো শুধুমাত্র সে ছেড়ে দিল যেমনিভাবে আমরা অনেক আওভাস এবং অনেক নিম্নমানের নিম্ন ক্যাটাগরির লোকদেরকে কাজ করতে দেখি এবং চার নম্বর হচ্ছে সে তার মাথার সামনের দিকে চুলটা শুধুমাত্র সে মুন্ডন করলো শেভ করলো আর পিছনের দিকের চুলগুলো সে ছেড়ে দিল এই সবগুলোই কিন্তু আল কাজা এর অন্তর্ভুক্ত অতএব আমাদেরকে বোঝাতে হবে যে রাসুল্লাহ সাল আলাইসালাম কিভাবে চুল কাটাতেন তার চুলগুলো তিনি কিভাবে কাটিয়েছেন এটা আমাদেরকে দেখতে হবে এইভাবে আমাদের শিশুদেরকে চুলগুলো কাটানোর ক্ষেত্রে কাটার ক্ষেত্রে আমাদেরকে অভ্যস্ত করতে হবে আব্দুল জাফর আদি আল্লাহ তালু তিনি বলছেন যে রাসুল্লাহ সাল আলী আসলাম আমহাল আলা জাফর সালাহসান জাফর রাদি আল্লাহ তালু যখন মোতার যুদ্ধে তিনি ইন্তেকাল করেন তারপর তার পরিবারকে তিনি তিন দিন শোক প্রকাশ করার জন্য তিনি সুযোগ দিয়েছেন এবং বলেছেন যে এই তিন দিন তারা চুল বা নখ তারা কাটবে না কিন্তু আমরা এখন দেখি যে কিছু কিছু লোক তারা বিভিন্ন শোককে তারা সংবরণ করতে গিয়ে স্বামী মারা গিয়েছে বাবা মারা গিয়েছে ছেলে মেয়ে মারা গিয়েছে এই জন্য তারা শোকে তারা দাঁড়িয়ে চুল কাটা অথবা হোসাইন রাদি আল্লাহ তারা মারা গিয়েছেন এই জন্য তারা দাঁড়িয়ে চুল কাটা তারা মহারম মাসে এগুলোকে কাটা তারা বন্ধ করে দেন এই জাতীয় কাজ করে এগুলো নিষিদ্ধ ইসলাম এগুলোকে কোনোভাবেই অনুমোদন দেয় না রাসুল্লাহ সাল আলাইসলাম জাফর আদি আল্লাহ তালার পরিবারকে তিনি তিন দিন শোক পালন করতে এবং চুল চুল নখ ইত্যাদি না কাটতে তিনি তাদেরকে অনুমতি দিয়েছেন তারপরে তিনি তাদের কাছে এসে বললেন লাতাবকু আলা আখি বাদ আলিয়াম আজ থেকে তোমরা আমার এই ভাইয়ের জন্য কান্না করবেন জাফর ইবনে আবি তালেব তার চাচাতো ভাই এই ভাইয়ের জন্য আর কান্না করবেন না উদি বেনি আখি আমার ভাইয়ের ছেলেগুলোকে আমার কাছে নিয়ে আসো তারপর তাদেরকে নিয়ে আসা হলো আবদুল্লাবিন জাফর তাদেরকে নিয়ে আসা হলো কান্না আফরাখুন যে পাখির বাচ্চাগুলোকে যেমন কোলে করে নিয়ে আসা হয় তেমনিভাবে রাসুলের কাছে আমাদেরকে নিয়ে আসা হলো তারপরে রাসুলাম বললেন যে একজন সেই করে যে আমরা আমাদের দেশে বলে থাকে নাপিত এরকম একজন নাপিতকে নিয়ে আসো এবং নাপিতকে নিয়ে আসো রসলাম তখন বললেন যে তার চুলগুলো কেটে দাও এবং তখন ফাহালা কারু উসানা আমাদের গোটা মাথাকে তখন শেপ করে দেয়া হলো মাথার সবগুলো চুল তখন ফেলে দেওয়া হলো এইভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে তাদেরকে চুল কাটো রসুল সাল্লাম কীভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছেন ইভেন এটি নারীদের জন্য প্রযোজ্য নারীদের চুল এর সাথে অন্য কারো চুল বেঁধে মানে পরচুলা লাগানো এটাও হাদিসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রসুলাম বলেছেন লাল আল্লাহুল ওয়াসুল্লাহ মৌসুলা যে নারী চুল অন্যের চুল তার চুলের সাথে লাগায় পর চুলা লাগায় এই চুল লাগিয়ে সে চুলকে বেঁধে সে দেখায় যে তার চুল অনেক অনেক বড় এই নারীদেরকে আল্লাহ অভিশাপ প্রদান করেন এর পর আমরা যে বিষয়টি বলতে চাই যে শিশুদেরকে আমরা যে জামা কাপড় পরাবো সে জামা কাপড় কেমন হবে মনে রাখতে হবে যে আমাদেরকে শিশুদেরকে হারাম কোনো জামা কাপড় পরানো যাবে না তাদেরকে যে জামা কাপড় আমরা পরাবো সেই জামা কাপড়গুলো অবশ্যই অবশ্যই যাতে অত্যন্ত অত্যন্ত সুশোভিত অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত এবং সেগুলো যাতে শালীন হয় এখানে আমরা দেখি মুসলিম রাহমুল্লাহ আব্দুল ইবনে আমর ইবুল আসরদি আল্লাহ থেকে বর্ণনা করছেন যে রনবী সাল্লাম আলাইয়া সাউবাইনে মোয়াস ফরাইনে সাল্লাম আমার গায়ে দেখলেন দুটো হলুদ জামা তখন ফাঁকাওয়ালা তিনি বললেন উম্মুকা আমারাত তাহু আমারাত কাবি হ্যাঁ তোমার মা তোমাকে এগুলো পড়িয়েছে কলতু আমি তখন বললাম আগ সিল হুমা ইয়া রাসুল আমি কি এগুলোকে ধুয়ে ফেলবো এখানে যে রং আছে রঙগুলো ধুয়ে ফেলবো কলা তখন রাসুলাম বললেন বাল এ হারেক হুমা বরং তুমি এই দুটোকে পড়িয়ে ফেলো তুমি এরকম অর্থাৎ আমরা যে স্যাফরন বলি অর্থাৎ আপনি দেখবেন যে বৌদ্ধরা তারা কিন্তু প্রচণ্ড হলুদ কাপড় তারা পরিধান করে তারা এটাকেই তারা মনে করে এটাই তাদের ধর্মীয় ঐতিহ্য এই জন্য রাসুলাম বললেন ইন্না হাদিহি মিন সিয়াবিল কুফার ফেলা তালবাসা এটা হচ্ছে কাফেরদের পোশাক অতএব তোমরা কাফেরদের পোশাক পড়বে না এইভাবে আমরা তাদেরকে পোশাকের ব্যাপারে তাদেরকে দিক নির্দেশনা প্রদান করতে হবে ইমাম গাজাল রহেবুল্লাহ তার আলী আলী আলমুদ্দিনে তিনি তৃতীয় খণ্ডে তিনি উল্লেখ করেছেন যে শিশুদের যে পোশাক হওয়া দরকার সেই পোশাকটি খুবই সুন্দর হয় সেটি যদি সাদা পোশাক হয় সেটি যদি কোনো রং বেরঙ্গের না হয় এবং সেটি যাতে আল ইব্রিস আহ নামক এইরকম কোনো রঙের মাধ্যমে সেটি যাতে রঞ্জিত না হয় সাদা পোশাক পরা এটি পরানো এটি তাদের জন্য অত্যন্ত কল্যাণকর ইভেন তাদের জন্য রেশমি পোশাক পরা তাদের জন্য হারাম রেশমি পোশাক পরা আপনি মনে করবেন যে শিশুরা তো শিশু অতএব রেশম পড়া স্বর্ণ পড়া এটা তাদের জন্য বৈধ হবে কিনা শিশুদের তো কোনো আমল দেখাও না তারা তো এখনও শরীয়তের বিধিবিধান আওতায় পড়ে না হ্যাঁ এই সকল ক্ষেত্রে হারামের ক্ষেত্রে তারা বিধিবিধানের আওতায় পড়ে হালালের ক্ষেত্রে তারা বিধিবিধানের বা ফরজিয়াত ওয়াজিবাতের ক্ষেত্রে তারা বিধিবিধানের আওতায় পড়ে না কিন্তু হারামের ক্ষেত্রে ক্ষেত্রে তারা বিধিবিধান আওতায় পড়ে এবং এই জন্য আমরা এখানে দেখি রাসুলাম আবদুল্লাহ আমর ইবিন আসদি লক্ষ্য করে বলেছিলেন ইন্নাহাদিমিন সিয়াবিল কুফারি ফালাত আলবাসহা যে ফালাত আলবিসহা এটা হচ্ছে কাফেরদের পোশাক অতএব তুমি এটি পড়ো না এখান থেকে আমরা দেখি রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম শিশুদেরকে হারাম পোশাক থেকে তিনি তাদেরকে দূরে রাখতেন ইমাম তবরান রহমুল্লাহ আবদুল্লা ইবনী ইয়াজিদ থেকে বর্ণনা করছেন যে কুন্না আন্দা আবদুল্লাহ ইয়াইনি ইবনে মাসুদ রদি আল্লাহ তালাহুর কাছে আমরা ছিলাম এবং ফাজা ইবনুল্লাহ আবদুল্লা ইবনে মাসুদের এক সন্তান এক ছেলে তার কাছে আসলো তার কাছে ছিল একটা হারির মানে রেশমের পোশাক তখন তিনি বললেন কে তোমাকে এটি পরিয়েছে তিনি বললেন তার সন্তান বলেন মা তখন তিনি বললেন যে এ তখন আবদুল্লা ইবনে মাসুদ সেটিকে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন ছিঁড়ে ফেললেন এবং ছিঁড়ে ফেলে তিনি বললেন কল্লি উম্মিকা তাকসুহা বাইরা হয়তো তোমার মাকে বলো যে অন্য কোনো পোশাক তাকে যাতে পরিয়ে দেয় এই জন্য বাদা ইউসানায় ইমাম কাসানি রহমুল্লাহ তিনি বলেছেন যে হারাম পোশাকের ক্ষেত্রে বড় বয়স্ক এবং অপ্রাপ্ত বয়স্ক প্রত্যেকের জন্য বিষয়টি সমান যে প্রত্যেকেই এই দুটো থেকে তারা বিরত থাকবে আর ইবনুল কাইম রহমুল্লাহ বলেছেন যে বড়দের জন্য যেটি হারাম ছোটদের জন্য একই পোশাক পরা হারাম বড়দের জন্য নিষিদ্ধ তারা যাতে ছোটদেরকে নিষিদ্ধ কোনো পোশাক তারা না পড়ায় অতএব প্রিয় দর্শক এই জায়গায় আমরা আলোচনা করে আজকে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা আলোচনা করব কোরআন তেলাওত বা ইত্যাদি আবাদতের ক্ষেত্রে শিশুরা কি শিষ্টাচার মেনটেন করবে সেই বিষয়টি আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি শিশুদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যেগুলো পিতামাতাদের করণীয় বা অভিভাবক অভিভাবিকাদের করণীয় আগামী পর্বে ইনশাল্লাহ আলোচনা আমরা শেষ করব যেখানে আমরা বাকি কয়েকটি মূলনীতি নিয়ে মূল স্তম্ভ নিয়ে আলোচনা করব সেই পর্বে অবশ্যই অবশ্যই আপনারা জয়েন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি হায়দামা আইন্দি ওলাইন্দাল্লাহ ওয়া আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু